একত্রিংশ খণ্ড কাশীপুর উদ্যানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ কৃপাসিন্ধু শ্রীরামকৃষ্ণ মাস্টার নিরঞ্জন ভবনাথ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করিতেছেন এত অসুখ কিন্তু এক চিন্তা কিসে ভক্তদের মঙ্গল হয় নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয় চিন্তা করিতেছেন শুক্রবার এগারোই ডিসেম্বর সাতাশে অগ্রহায়ণ শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আইসেন আজ বারো দিন হইল ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য এখনও বাটি অনেকে যাতায়াত করেন গৃহীভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান মধ্যে মধ্যে রাত্রেও থাকেন ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের শেষাশেষি শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন কলেজের পরীক্ষাদির পর আঠেরোশো পঁচাশির মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে দর্শন করেন তিন মাস পরে অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন আঠেরোশো চুরাশি ডিসেম্বরের শেষে সারদা ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন সুবোধ ও ক্ষীরোধ আঠেরোশো পঁচাশির আগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন আজ সকালে প্রেমের ছড়াছড়ি নিরঞ্জনকে বলছেন তুই আমার বাপ তোর কোলে বসব কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন চৈতন্য হও আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তার এখানে আসতেই হবে আজ সকালে দুইটি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন সমাধিস্থ হইয়া তাহাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন তাহারা অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন আপনার এত দয়া প্রেমের ছড়াছড়ি শীতির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন গোপালকে ডেকে আন আজ বুধবার নয় পৌষ অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া তেইশে ডিসেম্বর আঠেরোশো পঁচাশি সন্ধ্যা হইয়াছে ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে দু একটি ভক্তের সহিত কথা কহিতেছেন ঘরে কালী চুনিলাল মাস্টার নবগোপাল শশী নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন একটি টুল কিনে আনবে এখানকার জন্য কত নেবে মাস্টার আজ্ঞা দু তিন টাকার মধ্যে শ্রীরামকৃষ্ণ জলপিড়ি যদি বারো আনা ওর দাম অত হবে কেন মাস্টার বেশি হবে না ওর মধ্যেই হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কাল আবার বৃহস্পতিবারের বারবেলা তুমি তিনটের আগে আসতে পারবে না মাস্টার জি আজ্ঞা আসব শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন আচ্ছা এই অসুখটা কদিনে সারবে মাস্টার একটু বেশি হয়েছে দিন নেবে শ্রীরামকৃষ্ণ কতদিন মাস্টার পাঁচ ছ মাস হতে পারে এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন আর বলিতেছেন বল কি মাস্টার আজ্ঞা সব স্বার্থে শ্রীরামকৃষ্ণ তাই বলো আচ্ছা এত ঈশ্বরীয় রূপ দর্শন ভাব সমাধি তবে এমন ব্যায়াম কেন মাস্টার আজ্ঞা খুব কষ্ট হচ্ছে বটে কিন্তু উদ্দেশ্য আছে শ্রীরামকৃষ্ণ কি উদ্দেশ্য মাস্টার আপনার অবস্থা পরিবর্তন হবে নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে বিদ্যার আমি পর্যন্ত থাকছে না শ্রীরামকৃষ্ণ হাঁ লোকশিক্ষা বন্ধ হচ্ছে আর বলতে পারি না সব রামময় দেখছি এক একবার মনে হয় কাকে আর বলবো দেখো না এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না অমুক সময় লেকচার হইবে ঠাকুর ও মাস্টারের হাস্য মাস্টার বলিলেন আরেকটি উদ্দেশ্য লোক বাছা পাঁচ বছরের তপস্যা করে যা না হতো এই কয়দিনে ভক্তদের তা হয়েছে সাধনা প্রেম ভক্তি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হলো বটে এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল নিরঞ্জনের প্রতি বলিলেন তুই বল দেখি কীরকম বোধ হয় নিরঞ্জন আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই মাস্টার বলিলেন আমি একদিন দেখেছিলাম এরা কত বড় লোক শ্রীরামকৃষ্ণ কোথায় মাস্টার আজ্ঞা এক পাশে দাঁড়িয়ে শ্যামপুকুরের বাড়িতে দেখেছিলাম বোধ হলো এরা এক একজন কত বিঘ্ন বাধা ঠেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন সমাধিস্থ ভাবের উপশম হইলে মাস্টারকে বলিতেছেন দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে আর আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না আচ্ছা ওই নিরাকারে ঝোঁক ওটা কেবল লয় হওয়ার জন্য না মাস্টার অবাক হইয়া বলিলেন আজ্ঞা তাই হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন এখনও দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে কিন্তু চাপলাম খুব কষ্টে লোক বাছা যা বলছ তা ঠিক এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে তারা বহিরঙ্গ ভবনাথকে দেখলে না শ্যামপুকুরে বটটি সেজে এলো জিজ্ঞাসা করলে কেমন আছেন তারপর আর দেখা নাই নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি কিন্তু মন নাই